ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহতে হতে বর্ণিত তিনি বলেন উমর ইবনু খত্তাব রদিল্লাহ তাল্লাহ্ন ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহকে বিশেষ মর্যাদা দান করতেন একদা আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তাল্লাহ্ন তাকে বললেন তার মতো ছেলে আমাদেরও আছে এতে তিনি বললেন এর কারণ তো আপনি নিজেও জানেন তখন উমর রদিল্লাহ তাল্লাহ্ন ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্নকে ডেকে ইজাজা আনাসরুল্লাহ ওয়ালফাত আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করেন ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন উত্তর দিলেন এই আয়াতে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে তার মৃত্যু সন্নিকটে বলে জানিয়ে দেওয়া হয়েছে উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন এই আয়াতের অর্থ তুমি যা জানো তা ছাড়া ভিন্ন কিছু আমি জানি না